আয়শাহ রাজিল্লাহ তাল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আয়শা জিব্রাইল আল্লাহ সাল্লাম তোমাকে সালাম বলেছেন আমি উত্তরে বললাম ওয়ালাইহি সালাম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনি যা দেখতে পান আমি তা দেখতে পাই না এ কথা দ্বারা তিনি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বুঝিয়েছেন